আয়সা রাজিল্লাহ তাল্লাহা বলেন ঈদের দিনে হাফসি লোকেরা ঢাল ও বর্ষা নিয়ে খেলা করত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলেছিলাম কিংবা তিনি আমাকে বলেছিলেন তুমি কি দেখতে চাও আমি বললাম হাঁ অতপর তিনি আমাকে তার পেছনে দাঁড় করালেন আমার গাল তার গালের উপর ছিল তিনি বলছিলেন হে বানু আরফিদা চালিয়ে যাও যখন আমি ক্লান্ত হয়ে পড়লাম তিনি আমাকে বললেন যথেষ্ট হয়েছে আমি বললাম হাঁ তিনি বললেন তাহলে যাও আহমদ রহমতুল্লা আলহী ইবনু আহাব রহমতুল্লা আলহী সূত্রে বলেন তিনি যখন অন্য মনস্ক হলেন